আজ সময় হয়েছে গর্জে ওঠা আজ সময় হয়েছে জেগে ওঠা আজ সময় হয়েছে গর্জে ওঠা আজ সময় হয়েছে জেগে ওঠা আজ সময় হয়েছে ভোর যে ওঠার আজ সময় হয়েছে জেগে ওঠা আর কত দেখব মায়ের ওই কান্না আর কত দেখব পচালা আর কত দেখব বিজাতির ভয়তে ঘর ছেড়ে পালানোর ভাবুতা আর কত দেখব মায়ের ওই কান্না আর কত দেখব পচালা ভয়েতে ঘর ছেড়ে পালানোর হাবুতা সবাই আবার হাতে রাখো হা গুলো সব মুছে যা সবাই আবার হাতে রাখো হা গুলো সব মুছে যা বিভেদে ভুলে পতাকা তলে এসো সবে বসে থেকে না আজ সময় হয়েছে গর্জে ওঠার আজ সময় হয়েছে জেগে ওঠার আজ সময় হয়েছে গর্জে ওঠার আজ সময় হয়েছে জেগে ওঠা মুসলিম থাকে যদি একই দুনিয়াতে পারবে না আমাদের হঠাতে এক হয়ে আমরা দেখাবো আবার জয় শান্তি নামবে ফের ভবেতে মুসলিম থাকে যদি একই দুনিয়াতে পারবে না আমাদের হঠাতে এক হয়ে আমরা দেখাবো আবার জয় শান্তি নামবে ফের ভবেতে নতুন এই আহ্বান দিয়ে সারা এক কাতারে আজ সবে দাঁড়া নতুন এই আহ্বান দিয়ে সারা এক কাতারে আজ সবে দাঁড়া বিভেদে ভুলে পতাকা তলে এসো সবে বসে থেকে না আজ সময় হয়েছে গর্জে যে ওঠার আজ সময় হয়েছে জেগে ওঠার আজ সময় হয়েছে গর্জে যে ওঠার আজ সময় হয়েছে জেগে ওঠার আজ সময় হয়েছে গর্জে যে ওঠার আজ সময় হয়েছে জেগে ওঠার আজ সময় হয়েছে গর্জে যে ওঠার আজ সময় হয়েছে জেগে ওঠা অনুপ্রাস সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যয়